ঊনবিংশ খণ্ড ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ জ্ঞান অজ্ঞানের পার হও শশধরের শুষ্ক জ্ঞান ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্ন সেবার পর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঘরে বিশ্রাম করিতেছেন আজ নরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্তেরা কলিকাতা হইতে আসিয়াছেন মুখুজ্জে ভ্রাতৃদ্বয় জ্ঞানবাবু ছোট গোপাল বড় কালী প্রভৃতি এরাও আসিয়াছেন কন্যগর হইতে তিন চারিটি ভক্ত আসিয়াছেন রাখাল শ্রীবৃন্দাবনে বলরামের সহিত আছেন তাহার জ্বর হইয়াছিল সংবাদ আসিয়াছে আজ রবিবার চোদ্দই সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি কৃষ্ণা দশমী তিথি তিরিশে ভাদ্র বারোশো একানব্বই নরেন্দ্র পিতৃবিয়োগের পর মা ও ভাইদের লইয়া বড়ই ব্যতিব্যস্ত হইয়াছেন তিনি আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইবেন জ্ঞানবাবু চারটে পাশ করিয়াছেন ও সরকারের কর্ম করেন তিনি দশটা এগারোটার সময় আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ জ্ঞানবাবু দৃষ্টে বলিলেন কি গো হঠাৎ যে জ্ঞানোদয় জ্ঞান সহাস্যে বলিলেন আজ্ঞা অনেক ভাগ্যে জ্ঞানোদয় হয় শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন ও বুঝেছি যেখানে জ্ঞান সেইখানেই অজ্ঞান বশিষ্ঠদেব অত জ্ঞানী পুত্রশোকে কেঁদেছিলেন তাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও অজ্ঞান কাঁটা পায়ে ফুটেছে তুলবার জন্য জ্ঞান কাঁটার দরকার তারপর তোলা হলে দুই কাঁটাই ফেলে দেয় এই সংসার ধোঁকার টাটি জ্ঞানী বলছে যিনি জ্ঞান অজ্ঞানের পার তিনি বলছেন মজার কুঠি সে দেখে ঈশ্বরী জীবজগৎ এই চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন তাকে লাভ করার পর সংসার করা যেতে পারে তখন নির্লিপ্ত হতে পারে ওদেশে ছুতরদের মেয়েদের দেখেছি ঢেঁকি নিয়ে চিরে কোটে এক হাতে ধান নাড়ে এক হাতে ছেলেকে মাই দেয় আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছে তোমার কাছে দুআনা পাওনা আছে দাম দিয়ে যেও কিন্তু তার বারো আনা মন হাতের উপর পাছে হাতে ঢেঁকি পড়ে যায় বারো আনা মন ঈশ্বরেতে রেখে চার আনা লয়ে কাজকর্ম করা শ্রীযুক্ত পণ্ডিত শশধরের কথা ভক্তদের বলিতেছেন দেখলাম এক ঘেয়ে কেবল শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে যে নিত্যেতে পৌঁছে লীলা নিয়ে থাকে আবার লীলা থেকে নিত্যে যেতে পারে তারই পাকা জ্ঞান পাকা ভক্তি নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন এরই নাম বিজ্ঞান শুধু শুষ্ক জ্ঞান ও যেন ভস করে ওঠা তুবড়ি খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায় নারদ সুখদেবাদির জ্ঞান যেন ভালো তুবড়ি খানিকটা ফুল কেটে বন্ধ হয় আবার নূতন ফুল কাটছে আবার বন্ধ হয় আবার নূতন ফুল কাটে নারদ সুখদেবাদির তার উপর প্রেম হয়েছিল প্রেম সচ্চিদানন্দকে ধরবার দড়ি মধ্যাহ্নের সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন বকুলতলায় বেঞ্চের মতো যে বসিবার স্থান আছে সেখানে দুই চারিজন ভক্ত উপবিষ্ট আছেন ও গল্প করিতেছেন ভবনাথ মুখুজ্জে ভাতৃদয় মাস্টার ছোট গোপাল হাজরা প্রভৃতি ঠাকুর ঝাউতলায় যাইতেছেন ওখানে আসিয়া একবার বসিলেন হাজরা ছোট গোপালকে বলিলেন এঁকে একটু তামাক খাওয়াও শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন তুমি খাবে তাই বলো সকলের হাস্য মুখুজ্জি হাজরাকে বলিলেন আপনি এর কাছে থেকে অনেক শিখেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন না এর বাল্যকাল থেকেই এই অবস্থা সকলের হাস্য ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিতেছেন ভক্তেরা দেখিলেন ভাবাবিষ্ট মাতালের ন্যায় চলিতেছেন যখন ঘরে পৌঁছিলেন তখন আবার প্রকৃতিস্থ হইলেন